পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن أنس رضي الله تعالى عنه قال شهدت بنتا للنبي صلى الله عليه وسلم تدفن ورسول الله صلى الله عليه وسلم جالس عند القبر رأيت عينيه تدمعان রাহুল বুখারি পৃষ্টিভি বাংলার দর্শে হাদিসের দর্শক ও শ্রোতা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ শুক্রিয়া জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমাদের ইতিমধ্যে যে আলোচনা ধারাবাহিকভাবে আমরা পৌঁছে গিয়েছি সেটা হলো জানাজা পর্বে মৃত্যুর আগে পরে কবর এ নিয়ে যে বিভিন্ন বিধান মাসলা মাসাইল আমাদের জানা দরকার ইতিমধ্যে আমরা তা উপলব্ধি করতে পেরেছি সুন্নার আলোকে আমাদের এই বিষয়গুলি জেনে নেওয়া কতটুকু যে জরুরি সেটা আমরা অত্যন্ত আগ্রহ সহকারে বোঝানোর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এ পর্যায়ে পাঁচশো উনআশি নম্বর হাদিসে আমরা পৌঁছে গিয়েছি বুলুগুল মারাম কিতাবের দার্সে হাদিস থেকে আনাস রাজিল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন বিন তাল্লিন তুদফান আল্লাহ নবী মেয়ে অর্থাৎ উম্মে কুলসুম যখন নবম মারা যান যিনি উসমান স্ত্রী ছিলেন তাকে কবরস্থানে দাফন করা হচ্ছিল আল্লাহ সাল্লাম তার কবরের পাশে ওই সময় বসেছিলেন বলেন ওই সময় আল্লাহর নবী আলিসালামের দুই চক্ষু বয়ে অশ্রু সজল হচ্ছিল দুই চোখ দিয়ে পানি ঝরতে ছিল এ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী আলিসালাম তার মেয়েকে কত ভালোবাসতেন আজ সে বা তিনি দুনিয়ার মায়া ছেড়ে আখেরাতের পাড়ি দিয়েছেন দাফন করা হচ্ছে সমাধি করা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম সেইখানে বসে কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হচ্ছে এটা তো ভালোবাসার বহির প্রকাশ তাহলে ইহারিস দ্বারা আমরা বুঝতে পারলাম কেউ যদি কাঁদতে চায় অন্তর তার দুর্বল হবে মনের মধ্যে ব্যথা পাবে চোখ দিয়ে পানি আসবে কিন্তু শব্দ হবে না চিল্লা চিল্লি হবে না এখানে কোনো প্রকার ছিঁড়াছিড়ি হবে না চোখ দিয়ে পানি আসবে এটাই তো হলো নিয়ম এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোনো সময় যেন আমরা চিল্লাচিল্লি না করি এমন কথা না বলি যার মাধ্যমে মহানবুল্লা আলমিন তিনি আমাদের প্রতি নারাজ হয়ে যান নাখোশ হয়ে যান মারা গিয়েছেন সেই মৃত্যুকে আমরা মেনে নিই না মেনে নিয়ে যদি আমরা ভাগ্যের উপরে কোনো কথা বলি যার যখন মৃত্যু আসবে তাকে নিবেন আল্লাহ দাদাও আছেন নাতিকে আল্লাহ নিচ্ছেন অসুস্থ ব্যক্তি মৃত্যুকে কামনা করছেন কিন্তু সুস্থ ব্যক্তি যিনি এই দুনিয়ায় বেঁচে থাকতে চায় তারই ফয়সলা হয়ে যাচ্ছে কাজে আল্লাহর ফয়সলার প্রতি আমাদের ইমান রাখা তকদিরের প্রতি বিশ্বাস করা এটা তখন এর বিঘ্নতা যেন না ঘটে এটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান রাজি আল্লাহ তাল আন أن النبي صلى الله عليه وسلم قال لا تدفنوا موتاكم بالليل إلا أن تضطروا إليه أخرجه ابن ماجه واصله في مسلم لكن قال جزر أن يقبر الرجل في الليل حتى يصلى عليه জাবির রাজিল্লাহ তাতে বর্ণিত আল্লাহ নবী আলাইসালাম বলছে লা তাদফিনু মাউতাকুম বিল্লাইল তোমরা তোমাদের মাইয়েতকে রাত্রিতে কবর দিবে না দাফন কাজ করবে না ইল্লা আন্তুত্তর ইলাই কিন্তু যদি বাধ্য হয়ে যায় তাহলে রাত্রেই দাফন করতে পারবে হ্যাঁ এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি তাহলে অপরিয়জনে কোনো সমস্যা না থাকলে রাত্রিবেলা দাফন করা যাবে না আসলে এই নির্দেশটা হারাম পর্যায়ের নয় কারণ রাত্রিবেলা কবর দিলে তার জানাজার মানুষ শরিক কম হবে যত মানুষ বেশি শরিক হবে তার জন্য সুপারিশ করবে দোয়া করবে আল্লাহর দরবারে তার জন্যে সেটা ততই উত্তম হবে কাজে রাত্রিবেলা দাফন কাজ ছাড়তে গিয়ে যদি এই হয় যে জানাজার সালাতের মানুষের সংখ্যা কম হয় এক্ষেত্রে তখন ঠিক হবে না তবে যদি বাধ্য হয় রাত্রি করতে হয়তো দূর থেকে এসেছে হতে পারে যে এই লাশ দেরি হয়েছে সেটা দুর্গন্ধ হয়ে যেতে পারে পচে যেতে পারে যে কোনো কারণে রাত্রে যদি কম সংখ্যক মানুষ দিয়েও যদি জানাজা করে কবর দিতে হয় তাহলে দেওয়া জায়জ রয়েছে বা দুশ্মনদের ভয়ে রয়েছে যে কোনো কারণ হতে পারে আর যদি এমন হয় রাত্রে দাফন করার কারণেও তার জানা যায় শরিক হওয়ার মানুষের সংখ্যা কম না হয় তাহলে সে ক্ষেত্রে জায়জ হবে কোনো সমস্যা নেই এটা মাইয়েতের প্রতি দয়া করে করুণা করে এই ধরনের বিধান রচনা করলেন পীর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম তার আল্লাহর নির্দেশে কারণ আল্লাহ নবী আলাইসালাম যা কিছুই করতেন যা কিছুই বলতেন যা কিছুই সমর্থন করতেন এটা আল্লাহর পক্ষ থেকে না হওয়া পর্যন্ত তিনি নিজের পক্ষ থেকে কিছুই করার অধিকার তার ছিল না ওমা আনিল হাওয়া আসলটা বক্তব্য মুসলিমে রয়েছে মুসলিম শরীফে লাকিন কাল মুসলিম শরীফে আছে যারা আলাই আল্লাহ নবী ধমকি দিয়েছেন কোন ব্যক্তির যেন রাত্রিবেলা তার কবর দেওয়া না হয় হ্যাঁ তবে যদি তার সালাত আদায় করা হয় যে কথাটা আমরা আগে বলেছি জানাজার সালাত আদায় হয় এবং যথা সম্ভব যত বেশি মানুষ শরিক হওয়া সম্ভব সেই ব্যবস্থা করা হয় তাহলে রাত্রিবেলাও দাফন করলে কোনো সমস্যা নেই وعن عبد الله بن جعفر رضي الله تعالى عنه قال لما جاء نعي جعفر حين قتل قال رسول الله صلى الله عليه وسلم মৌতার যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন তার দুইটি হাত যখন কেটে দেওয়া হয়েছিল ছেড়ে ফেলে দেওয়া হয়েছিলেন এরপরে তিনি শহীদ হয়েছিলেন দাফন করা হয়েছিল আল্লাহ নবী বলেন তার এই দুই হাতের পরিবর্তে আল্লাহ রব আলমী তাকে দুইটি দানা দিয়ে দিয়েছেন আর এই দুই দানায় ভর করে তিনি জান্নাতে উঠতেছেন সুহান আল্লাহ এত বড় শহীদের মর্যাদা যা ফরাজ তালানহ কি পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন আল্লাহর নবী যখন জানতে পারলেন যে জাফর রাজিয়াল তালানহ মোতার যুদ্ধে মারা গিয়েছেন শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী বললেন ইসনাউলি আলী জাফারা তো আমা তোমরা জাফার পরিবারের জন্য তোমরা খাদ্য তৈরি করে পাঠিয়ে দাও আজকে তাদের এমন টেনশন এমন দুঃখ এবং তাদের আজকে শোক শোকার্ত পরিবার তাদেরকে আজ পাকশাক করে খাওয়ার মতো তাদের সেই মানসিকতা ব্যবস্থা তাদের নেই তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম মাইয়েতের বাড়িতে তার আত্মীয় স্বজন শোকার্ত পরিবারের কাছে তাদেরকে খানা পাক করে তাদের বাড়িতে পাঠাতে বললেন আমরা এখন দেখি উল্টো মাইয়েতের বাড়িতে পাক শাক হয় আর ওইখানে গিয়ে আমরা গিয়ে খানা খাই তাহলে উল্টো হয়ে গেল এমনটা কি জন্য করি মাইয়েতের সব পৌঁছাবের জন্য এটা তো আল্লাহ নবীর সুন্নত হলো না আল্লাহ নবীর সুন্নত হলো মাইয়েতের বাড়িতে যে বাড়িতে মানুষ মারা গিয়েছে সেই বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খানা পাঠাবে এই না যে তারা খানা বানাবে আর আমরা গিয়ে সেখানে সালাতে জানাজা আদায় করার জন্য খেয়ে খেয়ে আসবো এটা কিন্তু রাসুলের সুন্নতের পরিপন্থী কাজ হয়ে গেল এজন্যে আমরা সুন্নত মতো সুন্নত সম্মত কাজ করব সেটাই হবে আমাদের জন্য কল্যাণ ও মঙ্গল কারণ যারা আজকে শোকার্ত যারা মর্মাহত যারা আজকে ব্যস্ত এমনকি তারা খেতে পারেন না দুই তিন দিন তাদের কাছে আমরা চাপাই দিলাম তা আমাদেরকে খাওয়াবে গরু জবাই হয়ে যাচ্ছে মুরগি জবাই হচ্ছে ছাগল জবাই হচ্ছে কবর দাফন কফনের আগে কি করতে হবে হাত ধোয়াতে হবে মানে যারা এই যায় শরিক হবেন সকলকে হাত ধোয়াতে মানে খাওয়াতে হবে এই ধরনের মাসালা এই ধরনের ব্যবস্থা আমাদের সমাজে চালু করা রয়েছে এটা নিঃসন্দেহে রাসুলের সুন্নতের পরিপন্থী কাজ আমরা এই সুন্নতকে জীবিত করব আর এখানে যে বেদাত জেকে বসেছে সেই বেদাতটাকে আমরা উঠাবের চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাদিসটি পাঁচজনের বর্ণনা করেছেন নাসাই ব্যতিরিকে ওয়ান সুলাইমান আবনে বুরাইদা আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمهم اذا خرجوا الى المقابر ان يقولوا সুলাইমান ইবনে বুরাইদা বর্ণনা করেন তিনি তার বাবা থেকে তার বাবা বলেন আল্লাহ নবী আলাইসালাম সাহাবা একরাম যখন কবরস্থানে যেতেন তখন কবরস্থানে গিয়ে জিয়ারত করতে গিয়ে কি দোয়া বলবেন এটা শিক্ষা দিতেন আজ আমরা দেখা যায় কবর জিয়ারতের সময় ভাড়া করা হয় কবর ঘিরে নিয়ে দাঁড়ানো হয় আর সেইখানে সুরাই খ্লাস তিনবার পড়ো অমুকটা এতবার পড়ো অমুকটা ততবার পড়ো বুকের উপরে হাত বেঁধে সালাত আদায়ের মতো করে কবর সামনে করে দাঁড়িয়ে যায় এত কুল অত কুল এইভাবে বিভিন্ন দোয়া কিন্তু কবর জিয়ারতের দোয়াটা কি শিক্ষা কিন্তু দেওয়া হয় না আল্লাহর নবী আলিসালাম সাহাবাই রাম রাজি আল্লাহ তালা আনুমকে কবর জিয়ারতের দোয়া শিখিয়ে দিয়েছেন আয়েশা রাজিল্লাহকে কবর জিয়ারতের সময় কি বলবেন সেটা শিক্ষা দিলেন আর আমরা শিক্ষা না দিয়ে আমরা আমাদেরটা করতে থাকি এটা তো সুন্নতের কাজ হলো না ছোট্ট একটা বিরতির পরে আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে এই হাদিসের বাসী অংশ পূর্ণ করার জন্য ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাদেরকে এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা নম্বর দুই এক নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান শির্ক চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আ বরকাত বিরতির পূর্বে আমরা আলোচনা করতেছিলাম যে বুরাইদা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করতেছেন যে আল্লাহ নবী আলিসালাম যখন সাহাবাইকরাম কবর স্থানে কবর জিয়ারত করার জন্য যেতেন তখন তাদেরকে শিক্ষা দিতেন কি বলার জন্যে আইয়াকুল আসসালাম আলা মুসলিম আল্লাহ নবী এই দোয়া পড়ে কবর জিয়ার করতে বলতেন কি আসসালাম আহলি দিয়ার কবরবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক দিয়ার দ্বারের বহুবচন দিয়ার কারণ এখন কবরই তাদের বাড়ি হয়ে গেছে কত বড় বড় অট্টালিকা ছিল কত বড় বড় দশতলা পনেরোতলার বাসা ভবন ছিল সেখান থেকে বাদ দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে আজ তাদেরকে মাটির ঘর হয়ে গেছে ওই মাটির ঘরের বাসিন্দারা তোমাদের প্রতি আল্লাহর সালাম বর্ষিত হোক মিনাল মিনাল মুসলিম মমিন মুসলমান যে যে আছে ও নারী পুরুষ আর ইনশা আল্লাহ আমরাও কিন্তু অদূর ভবিষ্যতে তোমাদের সাথ দিব আমরা তোমাদের সাথে অবশ্যই আমরা আসতে হবে এই জায়গাতে সবাইকে এই যে আখেরাতের কথা স্মরণ করা আফিয়া আমাদের জন্যে আর তোমাদের জন্যে আল্লাহর কাছে আফিয়াত চাচ্ছি নিরাপদ চাচ্ছি শান্তি চাচ্ছি বিপদ মুক্ত চাচ্ছি এই যে দোয়া চমৎকার দোয়া নিজের জন্য এবং মৃত্যু ব্যক্তি কবরে যারা শায়িত আছেন তাদের জন্য এই দোয়া আল্লাহ নবী আলাই সালাম সাহাবা ইকলামকে শিখিয়েছেন আমরা কবর জিয়ারতের দোয়া জানি না আমরা দেখি মদিনা মোনাওয়ারায় যাওয়ার জন্য ব্যস্ত কবর জিয়ারত করবে রাসুল সাল্লাহ সাল্লামের মসজিদে নবীর পাশের কবরস্থানের কবর জিয়ারত করবেন ওহুদের শহীদদের কবর জিয়ারত করবেন কিন্তু কবর জিয়ারতের দোয়াটা মুখস্ত করতে পারেন না বা সেটা বুঝেন না কারণ আমাদের দেশে দেখা যায় যে কবর বা আমাদের সমাজে দেখা যায় কবর জিয়ারত আমাদের কিছু যেন করণীয় না আলেম সাহেব তিনি যা করবেন এরপরে আমরা খালি আমিন আমিন ঠুকে দেব তাহলে হয়ে গেল এটা তো হলো না রাসুসাল্লাম ভাবে সবাই মিলে সাহাবাদেরকে সাথে নিয়ে এইভাবে তো কবর জিয়ারত করেন নাই একাকি রাসুসাল্লাম কবর জিয়ারত করেছেন তিনি তার নাতিদেরকে বা জামাইদেরকে বা মেয়েদেরকে এইভাবে তো দলবদ্ধ হয়ে কখন কবর জিয়াত করেন নাই মায়ের সারাদিয়ালা বলেন আল্লাহ নবী আলিসালাম কবর জিয়ারত করতেন অধিক সংখ্যক মসজিদের নবীর পাশে যে বাকিউল গারকাদের কবর জিয়ারত করতেন কিন্তু সেখানে আয়েশাকে সাথে নিয়ে যান নাই বা তার কোনো সাহাবিদেরকে সাথে নিয়ে যেতেন না এর জন্য শয় নামে বা জুমাতুল বিদার নামে বা জুমার দিনে এই যে ভাড়া করে বা জটা করে ঘটা করে দিন নির্দিষ্ট করে মুক্তা এতবার মুক্তা ততবার এইভাবে কবর জিয়ারত এটা বিদাতি জিয়ারত আল্লাহর নবীর জিয়ারত এমন ছিল না সুন্নতি জিয়ারত হবে রাত্রে হোক দিনে হোক আপনি সেই জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে যান বা তার পাশ দিয়ে আপনি অতিক্রম করছিলেন এবং সফর না করে আপনি চললেন সফর করে একজনের কবর জিয়ারত করতে যাবেন এই ধরনের করা জায়েজ নেই আপনি আপনার বাড়ির আশেপাশে বা আপনি যাচ্ছিলেন এর পাশের কবরস্থান আপনি যান গিয়ে বলেন আসসালাম আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়া দোয়া আমরা পড়ব এরপরে কবরকে হাত বুকে বেঁধে না স্বাভাবিকভাবে আমরা দাঁড়াবো কবরকে সামনে করে আখরাতের কথা স্মরণ করব। মৃত্যুর কথা স্মরণ করব। এই কবরস্থানে আমার দাদা আমার বাবা আমার আত্মীয় স্বজন বড় বড় কত বড় ছোট সবাই মারা গিয়েছে আমাকে মরতে হবে চোখের পানি ফেলে দিল নরম করে আখরাতের কাজ করার এক অনুপ্রেরণা নিয়ে ফিরে আসবেন এটাই হলো কবর জিয়ারত এই না যে আপনি এবার কবরকে সামনে করে এই দোয়া ওই দোয়া এটা ওটা এই ধরনের জিয়ারতের সিস্টেম আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দেন নাই তাহলে রাসুল সাল্লামের সুন্নতি জিয়ারত আমরা বুঝলাম দিন জটা করে ঘটা করে না সবাই মিলে না ভাড়া করে না একাকে যার যার মতো কবর জাত করবেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الاموات فانهم قد افضوا الى ما قدموا رواه البخاري وروى الترمذي عن المغيرة نحبه لكن قال فتؤذوا الاحياء আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুদেরকে গালি গুলাজ করবে না যারা মরে গিয়েছে তাদের নিয়ে তারা এই ছিল ওই ছিল তাদের কুৎসা রটানো তাদের বিরুদ্ধে কথা বলা তারা ওই করেছে খারাপ তাদেরকে গালি গুলাজ করা তাদের নিয়ে ব্যঙ্গ করা তাদের ব্যাপারে মানুষের কাছে খারাপ ধারণা দেওয়া এগুলি তোমরা করবে না ফাইনাহম কাদ আফদাউ ইলামা কাদ্দামু কারণ তারা যা করেছে সে পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে তোমরা এভাবে বলবে না এইভাবে বললে তাদের কোনো ক্ষতি নাই ক্ষতি কিন্তু তোমাদেরই দাঁড়াবে কারণ এইভাবে করলে আমাদের ক্ষতি রয়েছে এরপরে বখারি বর্ণনা করেছেন তিরমিদি আনিল মগিরা নাহবো মগিরা থেকে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি অনুরূপ সেখানে রয়েছে লাকিন কাল আল্লাহ বলেছেন তুফাতু উদুল আহিয়া তোমরা যদি মাইয়েতের উৎসারতাও তার বিরুদ্ধে কিছু বলো তার যারা আত্মীয় স্বজন তার যারা ছেলে মেয়ে তারা কষ্ট পাবে তাই হ্যাঁ, যারা মরে গেছে তারা তো তাদের যা নিয়ে তারা চলে গেছে এইভাবে তাদের কোনো কালি গুলোজ করা তোমাদের জন্য ঠিক হবে না আর এর মাধ্যমে তার যারা আত্মীয় স্বজন আছে ছেলে আছে মেয়ে আছে তার হয়তো বাবা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে তাদের যখন বিরুদ্ধে কিছু বলবে গালিগুলাজ করবে তখন কিন্তু তার আত্মীয় স্বজন কষ্ট পাবে জীবিতরা কষ্ট পাবে তাহলে কাউকে কষ্ট দেওয়া শরীয়তে মোহাম্মদিতে হারাম এজন্যে মৃত্যু ব্যক্তিদেরকে গালি দেওয়া চলবে না তাদের কোনো কুৎসা রটানোর আমাদের দরকার নেই তাদের জন্য মুসলমান হলে আমরা তাদের ক্ষমার জন্য দোয়া চাইবো আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও দয়া করে দাও তাদেরকে মাফ করে দাও তারা যা করেছে সেটা তাদের আমল বন্ধ হয়ে গেছে আমরা আবার তাদের বিরুদ্ধে বলে গিবোধ করে আমাদের আমল নষ্ট করা মোটে উচিত হবে না আমরা এ পর্যায়ে জানাজা বা মৃত্যুর আগের পরের মাসলা মাসাইল বিধানগুলি আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আমরা বলেছিলাম কবর জিয়ারত তিন প্রকার একটা সুন্নতি জিয়ারত কবরে যাবেন পাশে আপনি একাকি যে কোনো সময় কবরকে সামনে করে এই দোয়া বলবেন সুনতি দোয়া আপনি কবরকে মৃত্যুর কথা স্মরণ করবেন চলে আসবে কবর জিয়ারত শেষ এই জন্য তিন সুরা কুল পড়া অমুক পড়া তমুক পড়া এই করা ভাড়া করা এগুলি ঠিক না বাকি আপনি যদি মাইয়েতের জন্য অতিরিক্ত দোয়া করতে চান তাহলে কবর স্থানকে বা মাইয়েতের কবরকে পিছনে বা ডানে বামে রেখে কেবলামুখী আপনি দোয়া করবেন এই হলো সুন্নতি জিয়ারত বেদাতি জিয়ারত দিন ঘটা করে জটা করে শহেবারাতের দিন শহেবারাজের দিন মৃত্যুবার্ষিকের দিন জুমাতুল বেদার দিন ঈদের দিন দুই ঈদের দিন জুমার দিন এই যে নির্দিষ্ট করা আর ভাড়া করা যৌথভাবে সবাই মিলে এর জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা অমুক তমুক করা খতম দেওয়া এগুলি সব বেদাতের অন্তর্ভুক্ত জিয়ারত এগুলি থেকে আমরা বিরত থাকবো এছাড়া বলেছিলাম যে সিরকি জিয়ারত রয়েছে অর্থাৎ কেউ কবর জিয়ারত করতে গেলেন আর ওই কবরে গিয়ে চাইতে লাগলেন বাবা আমার দাও বা আমার দিকে দেখো আমার প্রতি দয়া করো আমাকে সন্তান দাও আমার বিপদ মুক্ত করো ওই মাইয়ের মৃত্যু ব্যক্তির কাছে চাওয়া শুরু করলো বা ওইখানে গিয়ে তাকে সেজদা করা শুরু করলো বা ওই কবর জিয়ারত করতে গেলেন সফর করে সফর করে কবর জাত করতে যাওয়া এটাও বেদাতের অন্তর্ভুক্ত আর ওইখানে গিয়ে যদি কবরবাসীর কাছে গিয়ে চাওয়া শুরু করে দেয় সে ভালো মন্দ করতে পারে এমন আকিদাক মনে করে সেইখানে গিয়ে বরকত নিবে কবর ছুঁয়ে বা মাটি নিয়ে তাহলে এগুলি সব সিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্যে আমাদেরকে সাবধান থাকতে হবে কবর জিয়ারত তো রয়েছে কোন কবর জিয়ারত সন্নতি না বিদাতি না সিরকি সিরকি জিয়ারত বিদাতি জিয়ারত আমরা পরিহার করব। হাদিসের আলোকে যে জিয়ারত আমরা জানলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে জিয়ারত করতেন সেই জিয়ারত আমরা করব। তাহলে তো আমাদের মাইয়েত উপকৃত হবে আমরা উপকৃত হব মাইয়েতের কবরে কি পৌঁছে সেটা আমাদের জেনে নেওয়া উচিত আর শ্রেণীর ইবাদত রয়েছে যেটা কবরে পৌঁছে এর অতিরিক্ত আমাদের কাছে কোনো দলিল নেই এক্ষেত্রে আমরা মনে রাখবো যে মৃত্যু ব্যক্তি তার মৃত্যুর আগে কিছু কাজ করে গেছেন যেটা কবরে পৌঁছবে যেমন তার সৎ সন্তান রেখে গেছে দোয়া করবেন তিনি কোনো সৎকা জারিয়া করে গেছেন চলমান প্রবমান সৎকা সেটা তার কবরে পৌঁছবে তিনি কোনো ইলমি চর্চা করে গেছেন কোন ভালো জ্ঞান চর্চা করে গেছেন সংগীত বানিয়ে গেছেন কিতাব লিখে গেছেন তার এই জ্ঞান থেকে মানুষ উপকৃত হবে যতদিন হবে তার কবরে পৌঁছতে থাকবে তাহলে মৃত্যু ব্যক্তি তার নিজস্ব করণীয় কাজগুলি তার কবরে পৌঁছতে থাকবে আবার কিছু আছে তিনি তো বন্ধ হয়ে গেছে তার আর নতুন করে কিছু করার নেই আছে কি তার আত্মীয় স্বজন বা ভাই বন্ধু বান্ধব যা করবে এক্ষেত্রে আমরা মনে রাখবো যে কাজগুলি করলে কবরে পৌঁছবে এক নম্বরে হলো দোয়া যদি করেন যে কেউ দোয়া করেন পৌঁছবে দুই নম্বরে তার নামে সৎকা করেন পৌঁছবে তিন নম্বরে হজ করেন তার কবরে পৌঁছবে চার নম্বরে উমরা করেন তার কবরে পৌঁছবে পাঁচ নম্বরে তার যে সমস্ত রোজা রেখে মারা গেছেন ফরজ রোজা করার সুযোগ হয়েছিল তারপরে করেন নাই অথবা যিনি নজর মেনেছিলেন এই রোজাগুলি করেন তার কবরে পৌঁছবে তার ঋণ পরিশোধ করে দেন ওই ঋণ পরিশোধ না করার জন্য যে পাপ ছিল ঋণ পরিশোধ করলে তার পাপ মুক্ত হবে অতিরিক্ত তার সব তাকে দেওয়া হবে এইভাবে তার পক্ষ থেকে আপনি যদি গোলাম আজাদ করে দেন দাস দাসী আজাদ যদি মাইয়ের আপনাকে ওসেদ করে যান যে আমার নামে কুরবানি করবে তাহলে আলাদা করে তার নামে কুরবানি করলে সেই কুরবানির সবটা তার কবরে পৌঁছবে আর যদি ওসেদ করে না যায় তাহলে আপনার কুরবানিতে তাকে শরিক করে নিন বলেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার মাইয়ের যারা আছে তাদের পক্ষ থেকে কোরবানি করলাম বিসমিল্লাহ আকবর তাহলে সবাইকে আল্লাহ সমান সব দিবে এই আট শ্রেণীর ইবাদত হারিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত করলে কবরে পৌঁছে এছাড়া কোরআন খানি কুল খানি ফতে খানি মিলাদ খানি অমুক খানি তুমুক খানি এই খতম ওই খতম খতম যত রয়েছে একটারও কোনো প্রমাণ শূন্যতে আমরা পাই না কাজী প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করব। আপনি পয়সা নষ্ট করে মানুষজনকে দেখিয়ে খাইয়ে আপনার এবাদত কবুল হবে না যেইভাবে হাদিসে এসেছে তাই আমরা আমল করার চেষ্টা করব যেগুলো আমরা উল্লেখ করেছি আপনাদের জন্য এগুলি সবার জন্য করা সম্ভব কাজে আপনাকে কাউকে ভাড়া করে নিয়েছে কাউকে ডেকে নিয়েছে করার প্রয়োজন নেই আপনি নিজেই এগুলি করতে পারেন আপনার মাইয়ের তারা উপকৃত হবে এমন যেন না হয় খরচ করলেন টাকা পয়সা ফায়দা হলো আমার পকেটের এবং পেটের পকেটে কিছু টাকা আসলো পেটে মুরগির রান আসলো আমার বাকি আপনার মাইয়েতের কবরে পৌঁছলো কিনা সেটা হয়তো হলো না তাহলে এরকম নির্বোধের কাজ করা কি ঠিক হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পর্বে মৃত্যু কেন্দ্রিক মাসলা মাসাইল আগের পরের জানাজা সংক্রান্ত পর্ব আমাদের এখানে শেষ সুবাহ আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লান্তা ফিরুক ইলাইক والسلام عليكم ورحمة الله وبركاته একনিষ্ঠভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক থেকে সম্পূর্ণ বিরত থাকা মহাপা সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hezbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzaq Jahangir আলমের উপস্থাপনায় এবং ইসলামের মূল ভিত্তি খবরকে আল্লাহ একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British?